জুবাইর ইবনু মুতিম রদিল্লাহ তালন হতে বর্ণিত তিনি বলেন এক স্ত্রীলোক নাবি সাল্লাহ সাল্লাম এর নিকট এলো তিনি তাকে আবার আসার জন্য বললেন স্ত্রীলোকটি বলল আমি এসে যদি আপনাকে না পাই তবে কি করব। এ কথা দ্বারা স্ত্রীলোকটি নাবি সাল্লাহ সাল্লাম এর মৃত্যুর প্রতি ইশারা করেছিল তিনি সাল্লাহ সাল্লাম বললেন যদি আমাকে না পাও তাহলে আবু বকরের নিকট আসবে